মুগিরা ইবনু সুবর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদা হাজত পূরণের জন্য গেলেন সেখান থেকে ফিরে এলে আমি তার নিকট পানি নিয়ে গেলাম তিনি তা দিয়ে অজু করেন তার পরিধানে ছিল সিরিয় জব্বা তিনি কুলি করেন নাকে পানি দেন ও মুখমণ্ডল ধৌত করেন তারপর তিনি জামার আস্তিন গুটিয়ে দুটি হাত বের করতে চাইলেন কিন্তু আস্তিন দুটি ছিল খুবই আটসাট তাই তিনি ভেতরের দিক হতে হাত বের করে উভয় হাত ধুলেন এবং মাথা মাসহ করলেন এবং উভয় মজার উপর মাসাহ করলেন